দেওয়া যায় তার পরিকল্পনা যার কারণে আজকের মুসলিম জাতির প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস এহুদিরা দখল করে আছে মুসলিম জাতির বাড়িঘরগুলোকে বুলডোজার দিয়ে বুড়িয়ে দেওয়া হচ্ছে মুসলিম শিশুরা যখন পাথর নিয়ে প্রতিবাদ করে তখন বুলেটের গুলি দিয়ে তাদের বুক ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে মুসলিম মা বোনদেরকে পালাক্রমে ধর্ষণ করা হচ্ছে ইরাকে হামলা করার আগেই অবরোধ দিয়ে দশ লক্ষ শিশুদেরকে হত্যা করা হয়েছে এরপরে বোমা মেরে লক্ষ লক্ষ মুসলিম জাতিকে হত্যা করা হয়েছে আফগানিস্তানের মুসলমানদেরকে বন্দি করে গুয়ান্তানামো বে নামক কারাগারে উলঙ্গ করে একের উপর এক চড়িয়ে তাদেরকে দিয়ে পিরামিড তৈরি করেছে মুসলমানদেরকে উলঙ্গ করে তাদের দিয়ে কোরআনুল কারিমের গায়ে পেশাব করিয়েছে মুসলিম মা বোনদেরকে পালাক্রমে ধর্ষণ করেছে কাশ্মীরি মুসলমানদের অবস্থাও একই রকম যুগ যুগ ধরে তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে শুধু তাই না আমাদের বাংলাদেশি মুসলমানদেরকেও বর্ডারে পাখির মতো গুলি করে তারপরে দেয়ালের সঙ্গে ঝুলিয়ে রাখা হচ্ছে এরপরে আরো জঘন্য আপনারা পত্রিকায় দেখেছেন এই দেশের একদল নর পিচাস এরা শিশুদেরকে ধরে নিয়ে ভিক্ষাবৃত্তির মাধ্যমে পয়সা কামানোর জন্য ওদের হাত পা কেটে আতুর ল্যাংরালুলা বানিয়ে ওদের যাতে চিনতে না পারা যায় সেজন্য এসিড দিয়ে ওদের চেহারাগুলো জ্বালিয়ে দেওয়া হয় আজকের পত্রিকা আপনারা দেখেছেন এই কেরানীগঞ্জের যে পশুটা ধরা পড়েছে তার সহযোগিতা রয়েছে পুলিশ পর্যন্ত এবং বড় বড় রাজনৈতিক নেতৃত্ব পর্যন্ত আইয়ামে জাহিলিয়াতে আপনারা শুনেছেন মেয়েদেরকে জীবন্ত ধর্ষণ কবর দেওয়া হতো কিন্তু সে আইয়ামে জাহিলিয়াকে হার মানিয়েছে বর্তমান শিক্ষিত যুগের বর্বর পশুগুলো একদিকে এই অবস্থা আর একদিকে মুসলিম জাতি যাদের কাজ ছিল বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া কোরআন এই সমস্যার সমাধান দিতে পারে কোরআন থেকে সেই সমাধানগুলো আবিষ্কার করা তা না করে মুসলিম জাতি আবিষ্কার করছে কোন আয়াত দিয়ে পানি পড়া দিলে প্যারের ওষুধ ভালো হয় জিনবুত ছাড়ানো যায় কোরআনুল করিমকে তারা নিয়ে গেছে শুধুমাত্র মুর্দারের জন্য খতম করার জন্য এজন্য কোরআনুল করিমের সুরায় আনামের একশো তিপ্পান্ন নম্বর আয়াতের থেকে তাফসির পেশ করা হবে এই সমস্ত সমস্যার সমাধান রয়েছে কোরআনের ভিতরে এজন্য আগে আমরা কোরআন নিয়ে সামান্য আলোচনা করে মূল আলোচ্য বিষয়ে প্রবেশ করার চেষ্টা করব কোরআন কি জিনিস আল্লাহ সুবহান যখন মানব জাতিকে মানব জাতির পিতা আদম হাওয়া এবং শয়তান সহ দুনিয়াতে পাঠাবার পরিকল্পনা করলেন আদম সালাম চিন্তায় পড়ে গেলেন আমার সন্তানরা বয়স পাবে ষাট সত্তর একশো বছর পর্যন্ত ইবলিস বয়স পাবে কেমত পর্যন্ত আমার সন্তানরা যখন ইবলিসের চক্রান্ত এবং ষড়যন্ত্র সম্পর্কে সামান্য অভিজ্ঞতা অর্জন করবে তারপরেই তাদের দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় হয়ে যাবে আর ইবলিস তার সারা জীবনের কৌশলগুলো আমার সন্তানদের গুমরা করাবার কাজে লাগাবে এছাড়া ইবলিস বনি আদমের রগে রগে চলার জন্য আল্লাহর থেকে পারমিশন আদায় করে নিয়েছে আদম আলাইহালাম চিন্তায় পড়ে গেলেন আল্লাহ রাব্বুল আলমিন আদমকে সান্ত্বনা দিলেন কোরআনুল করিমের স্বাদ হচ্ছে আদম তুমি এবং তোমার সঙ্গে যারা আছে ইবলিস তোমার স্ত্রী সহ তোমরা দুনিয়াতে নেমে যাও আমি তোমাদেরকে আমি ছেড়ে দিচ্ছি না শয়তানের মোকাবেলা করার জন্য আমি তোমাদেরকে কিছু জিনিস দান করব হুদান আমার পক্ষ থেকে তোমাদের জন্য হেদায়তের বাণী যাবে আমার পক্ষ থেকে তোমাদের কাছে আমি নবী রসুল পাঠাবো হেদায়তের বাণী পাঠাবো আসমানি কিতাব দান করব ফাইম্মা হুদা আমার পক্ষ থেকে হেদায়েত চলে যাবে হেদায়েত বলতে একই সাথে কিতাবকেও বোঝানো হয়েছে নবী রসুলদেরকেও কারণ যদি শুধুমাত্র কিতাব দেওয়া হতো এই কিতাবের শিক্ষক না পাঠানো হতো তাহলে মানুষেরা কিতাব দিয়ে বিভিন্ন গুরু বিভিন্ন দলে বিভক্ত হয়ে গোমরা হয়ে যেত অপরদিকে যদি শুধুমাত্র নবী এবং রসুলকে পাঠানো হতো তাহলে তারা নবী রসুলদেরকে আল্লাহ বানিয়ে ছাড়ত এই নবী রসুলদেরকে কিতাব দেওয়ার পরেও তো অলিদেরকে নবীদেরকে আল্লাহর আসনে বসিয়েছে ঠিক কিনা এই মুসলিম জাতি যারা নামাজে দাঁড়িয়ে বলে ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তাহিন আমরা কেবলমাত্র তোমারই গোলামি করে তোমার কাছে সাহায্য চাই ওই মুসলিম জাতি আবার নামাজের পরে গিয়ে মাজারওয়ালার কাছে প্রার্থনা করে আল্লাহর নামে সেজদা করলে আল্লাহর এবাদত হয় যদি কোন মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো সামনে সেজদা করে তাহলে সেই অন্য কারো এবাদত হবে কিনা আল্লাহ ছাড়া যদি গায়ের উল্লাহর সামনে সেজদা করে সে ব্যক্তি মুসলিম না মুশরেক আমরা কোরবানি করি জবাই করি আল্লাহর নামে বিসমিল্লা আল্লাহ আকবার আল্লাহর নামে জবাই করি সৎকা করি কোরবানি করি আকিকা দেই আল্লাহর নামে কোরবানি করলে যদি আল্লাহর এবাদত হয় যদি কোন মুসলমান কোন মাজারের নামে কোন অলির নামে কোরবানি করে তাহলে মাজার ওয়ালার এবাদত হবে কিনা যারা আল্লাহর এবাদত করে আবার মাজার ওয়ালার এবাদত করে তাদেরকে কি বলা হয় মোশরিক বলা হয় শিরিক করে অংশীদার বানায় আল্লাহকে মানে না তা না মানে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় সব করে আবার শিরিকও করে এদেরকে বলা হয় কি আর যদি আল্লাহকে একেবারে অস্বীকার করে তাকে বলে কি কাফের আর কাফের আর মুশ্রিক পার্থক্য বুঝবেন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর এবাদত হয় যদি আল্লাহকে বাদ দিয়ে গায়ের উল্লার কাছে প্রার্থনা করে দোয়া করে এ এবাদত হবে কিনা আল্লাহর কাছে মান্নত করলে আল্লাহর নামে মান্নত করলে এবাদত হয় আল্লাহর এবাদত আল্লাহকে বাদ দিয়ে যদি কোন মাজারওয়ালার নামে মান্নত করে তাহলে মাজারের এবাদত হবে কিনা মুসলমানদের অবস্থা এরকম খাজা বাবা গাজা বাবা লেংটা বাবা পীর বাবা জুলফে দারাজ গেসু দারাজ বন্দা নওয়াজ গরিব নওয়াজ কত কিছু আছে না এইভাবে মুসলিম জাতি আল্লাহর এবাদত ছেড়ে দিয়ে যখন মানুষের গোলামিতে লেগে গিয়েছে আল্লাহ রব্বুল আলমিনও সেই মুসলমানদেরকে হত্যা করার জন্য এহুদি খ্রিস্টানদেরকে লেলিয়ে দিয়েছে ঠিক কিনা মুসলিমদের অবস্থা এরকম বিভিন্ন দলে দলে ভাগ হতে হতে এখন কত দল আল্লাহ ভালো জানে আমার ব্যাগের মধ্যে কিতাব আছে এক পীর সাহেব লিখেছেন প্রত্যেকটা তার বইতে লেখা আছে তরিকা তো একশো ছাব্বিশটা এর মধ্যে তোমরা যে তরিকা সেই তরিকা ভালো তরিকা আর এক পীর লিখেছে তরিকা তো সাড়ে তিনশো কত এইরকম তরিকা আবিষ্কার করেছে এহুদি খ্রিস্টানরা মুসলিম জাতকে ভাগ করার জন্য বিভিন্ন তরিকা ঢুকিয়ে দিয়ে শুধু ঢুকিয়ে দিয়ে শেষ করে নাই মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করেছে তাদের জামার মধ্যে পার্থক্য করেছে টুপির মধ্যে পার্থক্য করেছে এমনকি পাগড়ির কালার পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে ঠিক কিনা এক এক পীরে মরিদের কালার এক এক রকম টুপি এক এক রকম এক রাখাল তিন মালিকের ছাগল পালত তিন মালিকের ছাগল দেখতে একরকম সবই দৈনিক কেবল পেস্ট লাগে এক মালিকের তার এক মালিকের কাছে যায় শেষ পর্যন্ত রাখাও মার খায় চিন্তা করলো ঠিক আছে আমি একটা কৌশল করব প্যাচ না লাগে সেজন্য এক মালিকের ছাগলের কান ছিদ্র করলো এটা তুরাবালির ছাগল আর এক মালিকের ছাগলের নাক ছিদ্র করলো এটা গুড়াবালির ছাগল আর এক মালিকের ছাগলের মাথায় রং লাগিয়ে দিল এটা হল মুরাদ আলীর ছাগল এখন আর প্যাচ লাগে না ঠিক তেমনি ভাবে এহুদি খ্রিস্টানেরা মুসলমানদেরকে আগেও বিভিন্ন দলে ভাগ করেছে এবং সর্বশেষ বর্তমান যুগে ভাগ করছে মুসলিমদেরকে এক দলকে বানিয়েছে মডারেট মুসলিম আর এক দলকে বানিয়েছে চরমপন্থী মুসলিম ঠিক কিনা আমার কাছে রিপোর্ট আছে আমেরিকার বর্তমান এহুদিদের সবচেয়ে খারাপ সংগঠন মুসলিমদের বিরুদ্ধে যে সংগঠন কাজ করছে র্যান্ড ইনস্টিটিউট তাদের একটা রিপোর্ট আমার কাছে আছে ইনশাল্লাহ সুযোগ হলে পরে শোনাব সেজন্য কোরআনুল করিমের ওই আয়াতকে আমি তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তারা বলছেন এটা আমার রাস্তা আন্না হাজা মানে ইটা মানে রাস্তা আমার রাস্তা ইমান একেবারে সোজা বড় এবং গন্তব্য পর্যন্ত যায় সেরাতে মুস্তাকিম বলা হয় ওই রাস্তাকে আমরা নামাজেও পড়ি ইহদিনা সেরাতল সেরাতে মুস্তাকিম কাকে বলে যেই রাস্তা একেবারে সোজা একেবারে প্রশস্ত যে রাস্তায় কোনো ভাঙ্গা নাই ওই রাস্তার নাম কি যে রাস্তায় চলতে গেলে ধাক্কা লাগে না আছাড় খেয়ে পড়ে যায় না যে রাস্তায় চলতে গেলে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই বড় প্রশস্ত রাজপথ গন্তব্যস্থল পর্যন্ত সোজা চলে গেছে মাঝখানে কোনো ভাঙ্গা নাই এমন রাস্তাকে বলা হয় কি নামাজে আমরা বলি ইহদিনা সেরাতাল মুস্তাকিম আমাদেরকে সেরাতে মুস্তাকিমের দিকে পথ প্রদর্শন করো আল্লাহ বলছেন ও আন্না হাদা সেরাতি মুস্তাকিমান অতএব তোমরা এই রাস্তার অনুসরণ করো আল্লাহর রাস্তা কয়টা সরল রেখা কয়টা হয় বক্র রেখা কতগুলো হয় অঙ্কের সঠিক ফল কয়টা হয় ভুল ফল কয়টা হয় ছাত্র যে কয়জন সে কয়টা আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন মুস্তাকিমান আমার রাস্তা সোজা সরল গন্তব্যস্থল পর্যন্ত গেলে কোন রকম বাঁকা রাস্তায় যেতে হবে না আল্লাহর নবী সাল আলাই ওসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে সোজা একটা দা দাগ দিলেন এরপরে ডানে বামে অনেকগুলো দাগ দিলেন হাদিসটা আবদুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন মুসলিম শরীফে আছে নিষ্কাত শরীফের বাবুলে ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ রয়েছে قد رسول الله صلى الله عليه وسلم خطا مستقيما আল্লাহর নবী আমাদেরকে বুঝাবার জন্য একটা সোজা দাগ দিলেন এরপরে ওই সোজা দাগের ডান দিকে কতগুলো দাগ দিলেন অকতুতান আনসে মালিহি এবং বাম দিকে কতগুলো দাগ দিলেন এরপরে মাঝখানের হাত দাগে হাত রেখে বললেন হাদা মুস্তাকিমান এই যে সোজা রাস্তা এটা হচ্ছে আমার রাস্তা আল্লাহর রাস্তা যা একেবারে সোজা একেবারে গন্তব্যস্থল পর্যন্ত গিয়েছে মাঝখানে কোনো আঁকাবাঁকা নাই চিপা রাস্তা নাই ভাঙ্গা রাস্তা নাই সেরাতি মুস্তাকিমান তোমরা এই রাস্তার অনুসরণ করো এরপরে বললেন ওই যে ডান দিকে আর বাম দিকে অনেকগুলো রাস্তা দেখা যায় এই রাস্তাগুলো হচ্ছে শয়তানের রাস্তা ওয়াহাদি সুবুলুন এই কতগুলো রাস্তা সুবলু শয়াতিন এগুলো শয়তানের রাস্তা কার রাস্তা কার রাস্তা কার কথা আল্লাহর নবীর কথা হাদি সুবুলুন এ হচ্ছে অনেকগুলো রাস্তা আলা কুল্লে শৈতন এই রাস্তাগুলোর প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান ওত পেতে বসে আছে যখন কোনো ব্যক্তি সেরাতে মুস্তাকিমে চলতে চায় তখন শয়তান কয় এই তরিকায় ঢুকো এই তরিকায় ঢুকো এটা সোজা রাস্তা এইটা ভালো রাস্তা এইটা শর্টকাট রাস্তা অ মুসলমান জাতি আল্লাহর নবী পরিষ্কার করে বলেছেন এই আঁকা বাঁকা রাস্তাগুলোতে তোমরা অনুসরণ করো না তোমরা আমার এক রাস্তা অনুসরণ করো আল্লাহর নবী সাল্লাম আরো এর সাথ করেন আজকে অনেকেই বলে এত দল এত মত আমি কোথায় যাব আল্লাহর নবী পরিষ্কার করে সাবধান করেছেন মাইয়া ইসমিন কুম্বাদি আমার পরে যারা দুনিয়াতে আগমন করবে আমার মৃত্যুর পরে যারা থাকবে কেমন পর্যন্ত যারা আসবে তারা ভালো করে জেনে রাখো অনেক মতভেদ দেখবে মতবিরোধ দেখবে দলাদলি দেখবে সাহাবাই কেরাম আরজ করলেন ইয়া আল্লাহ তখন আমরা কোন দলটাকে অনুসরণ করব কোন পথে চলব আল্লাহর নবী সাল আলাই বলেন فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين তখন তোমাদের কাজ হলো আমি আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেই তরিকাতে আছি আমার খোলাফায় রাশিদিন আমার সাহাবারা যেই তরিকায় আছে এই তরিকায় চলবে এছাড়া আর কোন তরিকা মানা যাবে আল্লাহর নবী আরো সতর্ক করেছেন স্পষ্ট করে দিয়েছেন তিনি বলছেন শুনে রেখো বনি ইসরাইল বাহাত্তর ফেরকায় বিভক্ত হয়েছিল কয় ফেরকা অচিরে আমার উম্মাদ তেহাত্তর ফেরকায় বিভক্ত হবে কয় ফেরকা এহুদি খ্রিস্টানদের চেয়ে বেশি না কম বেশি তেয়াত্তর ফেরকায় বিভক্ত হবে আল্লাহর হাবিব বলছেন কুল্লুহুম ফিন্নার এরা সব জাহান নামি হবে সব কোথায় যাবে এই তেহাত্তরটা ফেরকার মধ্যে একটা মাত্র ফেরকা জান্নাতে যাবে বাকি সব কোথায় যাবে বাকি সব জাহান নামের পোকা হবে জাহান নামের আগুনের ইন্ধন হবে একটা মাত্র দল জান্নাতি হবে এবারে আল্লাহর নবীকে রাম জিজ্ঞেস করলেন আমরা জানতে চাই সেই একটি দল কারা কি তাদের পরিচয় কেমনে তাদের চিনব আল্লাহর হাবিব ফরমান মা আনা আলাইহি ও আসহাবি আমি আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেই তরিকাতে আছি যেই মতের উপরে আছি যেই পথের উপরে আছি যে আদর্শের উপরে আছি এই পথে এই মতে এই সাহাবিদের পথে মতে যারা থাকবে একমাত্র তারাই নাজাদ পাবে বাকি সব জাহান্নামি হবে এবারে আমি জিজ্ঞেস করতে চাই সাহাবাইকেরামদের সময় আমাদের দেশে যতগুলোই ফেরকা যত ফেরকা ছিল রামদের সময় এই মাজার পূজারীরা ছিল আল্লাহর নবীর মৃত্যুর পরে এহুদি খ্রিস্টানরাও চক্রান্ত করেছে মুসলমানদেরকে বিভিন্ন দলে ভাগ করার চেষ্টা করেছে আগেও করেছে এখনো করছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে এদের চক্রান্ত সম্পর্কে আমাদেরকে আগেই সাবধান করেছেন এহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে ভাগ করার জন্য কোরআনুল করিম ওদের ষড়যন্ত্রগুলোকে চক্রান্তগুলোকে আমাদের জন্য স্পষ্ট করে দিয়েছে কিভাবে তারা আগে চক্রান্ত করেছে বিভিন্ন দলাদলির সৃষ্টি করে দিয়েছে এবং এখন পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে এহুদি খ্রিস্টানরা সেই চক্রান্তগুলোই বাস্তবায়ন করছে আমরা দেখতে পাচ্ছি বর্তমান যুগের আমেরিকা সমস্ত সন্ত্রাসের জনক পৃথিবীর বুকে আমেরিকা কত অপরাধ করেছে এখন একজন ওদেরই লোক উইকিলিক্স একটা খবর সংবাদপত্রের নাম আপনারা জেনেছেন সে যখন কিছু তথ্য ফাঁস করে দিল আমেরিকা এখন তাকে সারা দুনিয়ার সবচেয়ে বড় শত্রুরূপে ভাবে আজকে পত্রিকা আছে আমরা দেখেছি ইরাকে যখন আমেরিকা হামলা করবে দাবি করল বিপুল বিধ্বংসী অস্ত্র আছে ইরাককে ধ্বংস করে ছাড়ল যেই বিপুল বিধ্বংসী অস্ত্রের জন্য হামলা করেছিল সে অস্ত্র পাওয়া গেছে আমেরিকার উচিত ছিল গোটা দুনিয়ার মুসলিম জাতির কাছে ক্ষমা চাওয়া লক্ষ লক্ষ শিশুকে অবরোধ দিয়ে হত্যা করেছ লক্ষ লক্ষ মায়ের মুখ খালি করেছ সারা দুনিয়ার মুসলিম জাতিকে পাইকারীদের হত্যা করেছ আমেরিকা রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস করেছ তোমার ক্ষমা চাওয়া উচিত ছিল নির্লজ্জের মতো এখন পর্যন্ত ইরাকের জমিন দখল করে আছে ঠিক কিনা এই আমেরিকা কতগুলো রিপোর্ট তারা সিদ্ধান্ত নিয়েছে মুসলিমদের ধ্বংস করার জন্য লিখেছে অধিকাংশ মুসলিম বিশ্বে এটা র্যান্ড ইনস্টিটিউটের দুই হাজার সাতের একটা রিপোর্ট সেখানে লিখেছে অধিকাংশ মুসলিম বিশ্বে যে সংগ্রাম চলছে তা সত্যিকার অর্থে একটি মতাদর্শগত যুদ্ধ আদর্শের যুদ্ধ মানে এটা মুসলমানদের পিওর মুসলিমরা থাকবে না ওদের ভাষায় মডারেট মুসলিমরা থাকবে এই আদর্শের যুদ্ধ এরপরে লিখেছে এর ফলাফলই নির্ধারণ করবে মুসলিম বিশ্বের আগামী দিনের পথ নির্দেশনা এরপরে লিখেছে যুক্তরাষ্ট্র এমন এক যুদ্ধে জড়িত যা একই সাথে অস্ত্রের ও আদর্শের একই সাথে অস্ত্রের এবং আদর্শের অস্ত্র দিয়ে মুসলিমদের হত্যা করা হচ্ছে এবং মুসলিমদেরকে তাদের মূল আদর্শের থেকেও সরিয়ে দেওয়ার জন্য তারা গোপনভাবে আদর্শিক যুদ্ধ চালাচ্ছে এই যুদ্ধের চূড়ান্ত বিজয় শুধুমাত্র তখনই অর্জিত হবে শুনুন ভালো করে তখনই অর্জিত হবে যখন চরমপন্থীদের আদর্শকে তাদের নিজেদের সমাজের জনগণ এবং সমর্থকদের চোখে কলঙ্কিত অথবা অখ্যাত করা যাবে যারা পিওর মুসলিম কোরআন হাদিসের কথা বলে এদেরকে কলঙ্কিত করতে হবে বিভিন্ন অপবাদ দিয়ে এদেরকে অখ্যাত করতে হবে আর ওদের পক্ষে যারা তাদেরকে প্রচার প্রসার দিয়ে পরিচিত করতে হবে এরপরে লিখেছে নাইন ইলেভেন আক্রমণের পরে বারবার ভুল পদক্ষেপ নেওয়ার পর আজ ওয়াশিংটন পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে স্নায়ু যুদ্ধ পরবর্তী সময়ের তুলনায় নজিরবিহীন এক রাজনৈতিক যুদ্ধের প্রচারণা শুরু করেছে যুক্তরাষ্ট্রের সরকার সামরিক মনস্তান্ত্রিক অভিযান এবং সিআইএ এর গোপন অভিযান পরিচালনার জন্যে নিয়োজিত দলগুলো থেকে শুরু করে প্রকাশ্যে যোগাযোগ মাধ্যম রেডিও টিভি সংবাদপত্র ইত্যাদি এবং বুদ্ধিজীবীদের অর্থনৈতিক যোগান দেওয়া পর্যন্ত ওয়াশিংটন মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে এমন এক প্রচার অভিযানে যার লক্ষ্য শুধুমাত্র মুসলিম সমাজ কি নয় ইসলামকেও প্রভাবিত করা শুধু মুসলিমদের কি মারবে না ইসলামেরও মূল শিক্ষাগুলোর থেকে মুসলিম জাতিকে কৌশলে তারা সরিয়ে নেওয়ার চক্রান্ত করছে এরপরে লিখেছে যে এ পর্যন্ত ওয়াশিংটন গোপনভাবে কমপক্ষে চল্লিশটি দেশে অনুদান প্রদান করেছে রেডিও এবং টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান প্রচারের জন্য মুসলিম স্কুলে কোর্স চালু করার জন্য অনুদান প্রদান করেছে মুসলিম বুদ্ধিজীবীদের জন্য ও রাজনৈতিক কর্মশালার জন্য অথবা অন্যান্য কর্মসূচি পালনের জন্য শুধুমাত্র মডারেট ইসলামকে উৎসাহিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সরকার কেন্দ্রীয় সরকার থেকে সাহায্য দেওয়া হচ্ছে মসজিদ নির্মাণের জন্য এশিয়ান কোরআন রক্ষার জন্য মাদ্রাসা নির্মাণের জন্য এমনকি ইমাম প্রশিক্ষণ দেওয়ার জন্য যার কারণে আমরা দেখেছি বাংলাদেশের সবচেয়ে ইসলামের একটা বড় প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনে ইমাম প্রশিক্ষণের সমাপনী দিবসে আমেরিকার উলঙ্গ বেহায়া নর্তকীদেরকে দিয়ে নাচিয়েছে ঠিক কিনা আমার ভাইয়েরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তাদের আরো অনেক পরিকল্পনা রয়েছে সেখানে লিখেছে আমাদের র্যান্ড মুসলিমদের কাজ অর্থাৎ তাদের লেখা বই পত্র প্রবন্ধগুলোকে কম খরচে ভর্তুকি প্রকাশ করে ব্যাপকভাবে বিলি করো যারা ওদের পক্ষে বই লেখে যে আলেমরা যে পীর সাহেবরা দুই নাম্বার লিখেছে তাদের উৎসাহ দান করো জনসাধারণ এবং যুবকদের উদ্দেশ্যে লেখার জন্য কারণ আমেরিকা ইহুদি খ্রিস্টানরা ভালো করে বুঝতে পেরেছে মুসলিম যুবকেরা যদি সত্যিকার ইসলামকে বুঝতে পারে সেদিন বেশি দূরে নয় যেদিন সারাহদ্দিন আইয়ুবি মোহাম্মদ বিন কাসেম তারেক বিন জিয়াদের মতো যুবকেরা খালেদ বিন অলিদের মতো যুবকেরা গোটা দুনিয়াকে বিজয় এনেছিল ঠিক তেমনি ভাবে আবার যদি এই যুগের মুসলিমরা তাজা হয়ে ওঠে কোরআনের শিক্ষায় ফিরে আসে সেদিন বেশি দূর নয় যেদিন আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকার বুকে কালেমাতুর শাহাদা লাইলার পতাকা উদ্দিন করে ছাড়বে আমার ভাইয়েরা সেজন্য এরপরে লিখেছে এরপরে লিখেছে তাদের অর্থাৎ মডারেট মুসলিমদের দৃষ্টিভঙ্গিকে ইসলামী শিক্ষার পাঠ্যক্রমের ভিতরে ঢুকিয়ে দাও এরপরে লিখেছে খুব ভালো করে শুনুন কোথায় যাচ্ছে আমাদের ইসলামের ইতিহাস লিখেছে প্রাক ইসলামী এবং যা ইসলামী নয় সেই সমস্ত ইতিহাস এবং সংস্কৃতিকে সংশ্লিষ্ট দেশের প্রচার মাধ্যমে ও পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করো এ সম্পর্কে সচেতনতাকে উৎসাহিত করো তার মানে হচ্ছে মিশরে ইউসুফ আলাহ সালামের ইতিহাস বানি ইতিহাস আলোচনা না করে পাঠ্যক্রমে না ঢুকিয়ে তার আগে যে ফেরাউনদের ইতিহাস সেগুলো বুঝাও তাদের মধ্যে আনো ফেরাউনের সন্তান আমরা এবং যে কারণে আমি অনেক মিশরি আরবদেরকে পেয়েছি সৌদি আরবে গিয়েও তারা ফখর করে নাহানু আবনাউল না আমরা ফেরাউনদের সন্তান কাজে লেগেছে ওদি খ্রিস্টানদের চক্রান্ত আরব দেশে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের থেকে শুরু করে যে ইতিহাসগুলো ওগুলোকে বাদ দিয়ে তার আগের যুগের যে সমস্ত ইতিহাস ছিল সেগুলো পড়ানো শুরু করো ওইগুলোকে তাজা করো এজন্য বিভিন্ন জায়গায় খনন করে পুরাতন ইতিহাসগুলোকে বের করো এরপরে সেইগুলো পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দাও ভারতের ইতিহাস লেখতে গিয়ে মুসলিমদের সেই সৌন্দর্যগুলো আলোচনা করবে না আলোচনা করো মুসলিমদের আগে যে সমস্ত ইতিহাস ছিল সেগুলোকে এরপরে লিখেছে সুফিবাদের জনপ্রিয়তাকে এবং এর গ্রহণযোগ্যতাকে উৎসাহ প্রদান করো কারণ ওরা জানে সুফিবাদী ওরা সুফিবাদীকে ভালোবাসে সেজন্য নয় বরং ইসলামের মূল কথা কোরআনের হুকুম পালন করে ইসলামের জন্য জিহাদ করা যেটা আফগানিস্তানিরাকে যেটা হচ্ছে কারণ ওদের ভাষায় ওদের ভাষায় যদি কোনো মুসলমান নিজের মাতৃভূমি রক্ষার জন্য নিজের মা বোনের ইজ্জত রক্ষার জন্য নিজের বাড়ি ঘরে মদত করার জন্য যুদ্ধ করে ওদের ভাষায় সে হচ্ছে সন্ত্রাসী আর ওরা যদি জোর করে মুসলমানদের জমি দখল করে দেশ দখল করে মা বোনদেরকে বুলেট মেরে হত্যা করে সেগুলো সন্ত্রাসী নয় এজন্য তারা লিখেছে যে এই সুফিবাদী ইসলামকে উৎসাহিত করো এরপর আমি বাস্তবে মিলাবো আমাদের দেশে দেখবেন এখন ভণ্ড পীরদের আস্তানাগুলো কত সজ্জিত এক একটা মাহফিল করতে গিয়ে তারা কত লক্ষ কোটি ডলার ব্যয় করছে কোথায় পাচ্ছে এখানে পরিষ্কার হয়েছে সুফিবাদের জনপ্রিয়তাকে এবং এর গ্রহণযোগ্যতাকে উৎসাহ প্রদান করো এরপরে লিখেছে তাদের সাথে অবৈধ দল এবং কর্মকাণ্ডের সম্পর্ক প্রকাশ করো যে একটু ভালো কথা বলবে ওদের বিরুদ্ধে কথা বলবে তাকে একটা বিভিন্ন লাইনে ঢুকিয়ে দাও এটা অমুকের সাথে জড়িত অমুক জঙ্গিবাদী অমুক মৌলবাদী দলের সাথে জড়িত আছে এই বলে ওদের পিওর মুসলিম যারা কোরআন হাদিসের কথা বলে এদেরকে একটা কালারিং করে দাও তারপরে লিখেছে ওদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিণতিগুলো প্রচার করো মুসলমানরা ভুলেও যদি কোনো জায়গায় বোমা মারে ওটাকে প্রচার করো একটা শিশু মারা গেলে প্রচার করো আর ওরা যদি কোনো পাড়ায় গিয়ে বিয়ের অনুষ্ঠানে স্পিলে বোমা মেরে কোন নিরপরাধ মেয়েদেরকে শিশুদেরকে হত্যা করে ওটাকে প্রচার করবা না যদি প্রচারিত হয়ে যায় লিখেছে যদি এমন ঘটনা ঘটে যায় তাহলে তোমরা সেগুলো এড়িয়ে যাও এ সম্বন্ধে কোনো কথা বলো না এবং এই ঘটনাগুলো ভুলে যাও যদি তা বিশ্ববাসীর কাছে প্রকাশ হয়ে যায় তাহলে তার অজুহাত খুঁজে বের করো অজুহাত খুঁজে বের করে এটা ভুলে করা হয়েছে এখানে জঙ্গিবাদী ছিল আর যদি মুসলিমরা যারা আল্লাহর রাস্তা যুদ্ধ করে তারা কোনো ভুল করে অথবা অনিচ্ছাকৃত কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে সেগুলো একটি বড় বিষয়ে পরিণত করো এবং তা প্রচার করতে থাকো এরপরে লিখেছে তাদেরকে মানসিকভাবে বিশৃঙ্খল এবং কাপুরুষ ব্যক্তি হিসেবে চিহ্নিত করো খলনায়ক হিসেবে নয় তার মানে সালাহদ্দিন আইয়ুবি মোহাম্মদ বিন কাসেম এদের বীরত্বপূর্ণ ঘটনাগুলো আর উল্লেখ করো না তোমরা অতীতে ভুল করেছো এখন এগুলো আলোচনা করবে না মুসলমানদেরকে কাপুরুষ রূপে চিহ্নিত করো আর এহুদি খ্রিস্টানদেরকে বীর জাতি হিসেবে সম্মান চিহ্নিত করো এজন্য আমরা দেখতে পাচ্ছি যে এহুদি সৈনিকেরা বালুর বস্তার আড়ালে বসে বুলেট প্রুফ জ্যাকেট পরে তারপরে ট্যাঙ্কের গোলা ছাড়ে মাথা উঁচু করে দেখে না কোন জায়গায় পড়লো এরা হচ্ছে ওদের ভাষায় বীর পুরুষ আর যেই শিশুরা প্যান্ট শার্ট পরে পাথর নিয়ে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য বুলেটের সামনে দাঁড়িয়ে যায় তাদেরকে ওরা বলে কা পুরুষ মুসলমান আমি আর কয়টা পড়বো অনেক দিব এখানে মূল আলোচনা যেটা বলছি সেটা যাব এখানে লেখছে এরপরে যেটা মূল বিষয় যেটা মৌলবাদীদের মধ্যে বিভেদ বিভাজনকে উৎসাহিত করো এইটা পড়ার জন্য এতগুলো জিনিস পড়লাম বিভেদ বিভাজনকে উৎসাহিত করো মুসলমানদের মধ্যে বিভিন্ন দল তৈরি করো ফেরকা তৈরি করো ওদের মধ্যে গন্ডগোল লাগিয়ে দাও আল্লাহ সুবাহ সেজন্যই কোরআনুল কারিমের আয়াতে বলেছেন আমার রাস্তায় একটা সরল সোজা রাস্তা তোমরা সেই রাস্তাকে অনুসরণ করো সুবুল তোমরা এই সমস্ত আঁকা বাঁকা রাস্তা অনেক রাস্তা অনুসরণ করো না তাহলে তোমাদেরকে ওরা আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলবে আমরা দেখতে পাচ্ছি এহুদি খ্রিস্টানরা যেই প্ল্যান নিয়ে আগাচ্ছে তার ফলশ্রুতিতে এখন একদল পীর বের হয়েছে যারা তাদের বইতে লিখে দিয়েছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো প্রয়োজন নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যার যার ধর্মে বসে যদি তার ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তাকে ডাকে পরকালে নাজাদ পেতে পারবে আপনারা জানেন কোন কোন পীরে বইতে আছে যদি বলতে পারেন তাহলে বলতেও পারি আটশির বই পড়বেন বাইশ বান্ডারের বই দেওয়ানবাগির বই সুরেশ্বরের বই এই সমস্ত বইতে পরিষ্কার করে দিয়েছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার কোন দরকার নেই ওদের ধর্মে হিন্দু আসে বৌদ্ধ আসে তাদেরকে ওই ধর্মের সবক দিয়ে দেয় আর নাকি তারা আল্লাহ নবীর আশেক হয়ে যায় নবীর সাক্ষাৎ লাভ করে দেওয়ানবাগির বইতে লেখা আছে এক একটা বিষয় আমরা ক্লিয়ার করব এবারে আসুন প্রথম বিষয় প্রথম বিষয় হচ্ছে ইসলাম ধর্ম পালন করা ছাড়া পরকালে মুক্তি পাওয়া যাবে কিনা এটা এজন্য আলোচনা করার প্রয়োজন মুসলমান জাতি এহুদি খ্রিস্টানদের কথায় এমনভাবে বিশ্বাস করে যে শেষ পর্যন্ত ওদের সেকুলার মুসলিমরা সেকুলার মানে ধর্মনিরপেক্ষ মুসলিমরা আলেমরা পীর সাহেবরা যে কথা বলে ওরাও সে কথাই বলছে আমরা আল্লাহকে জিজ্ঞেস করবো রব্বুল আলমিন অনেক পীর সাহেবরা বলছে অনেক লিডাররা বলছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নাই আমরা তোমাকে জিজ্ঞেস করতে যাই তুমি কি বলো আল্লাহ তালা কোরআনে বলছেন ইসলাম সুরে আল ইমরান উনিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইন্নাদ্দিন ইসলাম আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিনের নাম কি এবারে অন্য কোন ধর্ম গ্রহণ করলে চলবে কিনা আল্লাহ তারা বলছেন সুরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াত গয়রাল ইসলামে দিনান গয়রাল ইসলামে দিনান যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম অন্য কোন দিন অন্য কোন মতবাদ অন্য কোন জীবন ব্যবস্থা অন্য কোন বিধান মানবে মিনহু তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না অহুয়াফিল আখেরাতে মিনাল খাসিরিন বরং সে আখেরাতে ধ্বংস হবে জাহান্নাবি হবে ক্ষতিগ্রস্ত হবে মুসলমান জাতি আল্লাহ তারা বলছেন ইসলাম গ্রহণ করা ছাড়া যত বড় ন্যায় কেমন করো নামাজ পড়ুক রোজা রাখুক দান করুক সৎকা করুক জিকির করুক আল্লাহ বলছেন কিছুই গ্রহণযোগ্য হবে না পীর বলছে ইসলাম গ্রহণ করার দরকার নাই পীরেরটা মানবো না আল্লাহটা মানবো তারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে অমুসলমান চিৎকার মেরে বলো তারা পীর না শয়তান তারা শেখে নবী না শেখে শয়তান তারা মোহাম্মদ ইসলামের অনুসারী নাকি র্যান্ড ইসলামের অনুসারী র্যান্ড মুসলিম এদের নাম কি র্যান্ড মুসলিম R A N D RAND এটা আমেরিকার একটা গোপন সংগঠন এহুদিদের তৈরি করা সংগঠন যাদের কাজই হচ্ছে মুসলিমদের বিভিন্ন বিরুদ্ধে বিরুদ্ধে চক্রান্ত করা মুসলিমদের ব্যাপারে ওদেরকে তথ্য সরবরাহ করা এবারে আসুন আরো স্পষ্ট হয়ে কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলম স্পষ্ট করে দিয়েছেন অনেক কাফেররা অনেক ভালো কাজ করে যে কারণে অনেক মুসলমানও বিভ্রান্ত হয় কয় যে পরকালে বোধহয় ইসলাম গ্রহণ না করলেও চলবে সবাই তো সবাই তো আল্লাহকে ডাকে হিন্দুরা ঈশ্বর বলে মুসলমানরা আল্লাহ বলে খ্রিস্টান অমুক বলে আল্লাহ তারা বলছেন কোরআনে আয়াত কাফারু জেনে রাখো যারা কাফের আমাল হুম কাসারা বিম্বে আতিন তাদের ন্যাকামলগুলো তাদের দান খরা সৎকাগুলো আতিন চাটিল ময়দানে মরুভূমিতে দুপুর রোদ্রের সময় যখন তাকানো হয় তখন দেখা যায় থই থই করে পানি আসলে কি পানি পিস ঝালা রাস্তায় যখন দুপুরে তাকাবেন দেখবেন যে দূরে অনেক পানি দেখা যায় আসলে কি পানি এগুলোকে আরবিতে বলে সারব বাংলায় বলে মরিচিকা আল্লাহ রাব্বুল আলমিন বলছেন কাফারু যারা কাফের তাদের যত ন্যাকামল হোক না কেন দান খয়রাত সৎকার যা হোক না কেন সেগুলো সব মরিচিকা পরকালে কিছুই পাবে না আল্লাহ বলছেন পরকালে কিছুই পাবে না আমার পীর সাহেবরা বলছেন পরকালে পেয়ে যাবে পীরেরটা মানবো না আল্লাহটা মানবো আরো স্পষ্ট হন এবারে উদাহরণ আল্লাহর নবী যেদিন লাহাই ইল্লাল্লাহর ঘোষণা করলেন মক্কার কুফাররাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করত বিশ্বাস করত কিনা গতবার এটা আলোচনা করেছি এই জন্য পুনরাবৃত্তি প্রয়োজন মনে করি না মক্কার কুফাররাও বিশ্বাস করত আল্লাহ আছে আমার দেশের মুসলমানরা জানে না যে মক্কার কুফারদের মধ্যে আমাদের পার্থক্য কোথায় এজন্য তারা মনে করে মক্কার কাফের আল্লাহ বিশ্বাস করতো না সেজন্য কাফের আর আমরা আল্লাহ বিশ্বাস করি সেজন্য মুসলমান কথা কি সত্য না মিথ্যা মিথ্যা আরে মিথ্যা কথা মক্কার কুফুর আল্লাহ বিশ্বাস করতে আমি দেখাই কোরআনে আছে কোরআনে স্পষ্ট আয়াত হে নবী আপনি যদি মক্কার কুফারদেরকে জিজ্ঞাসা করেন মান খালা কাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন সুরায় জুখরুফের সাতাশি নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলমিন বলছেন তুমি যদি মক্কার আবু জাহেলকে আবু লাহাবকে মক্কার কুফারদেরকে জিজ্ঞাসা করো মান কাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে তারা অবশ্যই বলবে আল্লাহকে সৃষ্টি করেছে মক্কার কুফর আল্লাহ মানত কিনা সৃষ্টিকতা বিশ্বাস করতো কাকে আরো শুনবেন একটু শুনেই এই দিই এবারে আসুন সুরায় জুকুবের নয় নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওয়ালা ইনসাল তাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন আপনি যদি আবু জাহের আবুল হাবদেরকে জিজ্ঞাসা করেন মান ওয়াল আর্দ কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন আর একাত বলছে শামসাওয়াল কামার আনকামুতের একষট্টি নম্বর আয়াত কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন কে কাজে লাগিয়ে দিয়েছে চন্দ্র এবং সূর্যকে তারা বলবে সবগুলো করছেন কে তাহলে বোঝা গেল মক্কার কাফেররা বিশ্বাস করত আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ চন্দ্র সূর্য পরিচালনা করার মালিক আল্লাহ আলো দেওয়ার মালিক আল্লাহ বাতাস দেওয়ার মালিক আল্লাহ রিজেক দেওয়ার মালিক আল্লাহ ফসল দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আরো বলছেন ওয়ালা ইনসাল তাহুম মান্নাজ্জালা মিনাস সামাই নম্বর আয়াতে বলছেন ওয়ালা ইনসাল তুমি যদি ওদেরকে জিজ্ঞেস করো মান্নাজ্জালামিন মিনাস সামাই কে আসমান থেকে পানি বর্ষণ করে পাহিয়া বিহিল আউদামিম বাদিমা উতিহা অতপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাও জমিনকে আবার তরু তাজা করে কে তারা বলবে সব করে কে তাহলে আমরা অবিশ্বাস করি এগুলো আল্লাহ করেন ওরা অবিশ্বাস করে আল্লাহ করেন এর চেয়ে আরো জ্বলন্ত প্রমাণ পেশ করব আপনারা বলুন আমাদের নবীজির আব্বার নাম কি আবদুল্লাহ আবদুল্লাহ মানে কি যদি আল্লাহর নবীর জন্মের আগেও লোকের আল্লাহকে বিশ্বাস না করত তাহলে কি নিজের ছেলের নাম আবদুল্লাহ রাখত তাহলে বোঝা গেল মক্কার লোকেরা আমাদের নবীজির জন্মের আগেও আল্লাহকে বিশ্বাস করতো ঠিক কিনা মক্কায় খানায় কাম আগেও ছিল কিনা ইতিহাস পড়ুন যারা হজ করতে গিয়েছেন দেখেছেন কাবার একটা অংশ বাইরে আছে হাতিমে কাবা ঠিক কিনা কেন বাইরে ইতিহাস পড়ুন আল্লাহর নবীর বয়স যখন ৩৫ বছর সেই বছর কাবা পুনর্নির্মাণ করা হল মক্কার কুফ্ফাররা তখন হলফ করেছিল আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে কোনো হারাম পয়সা লাগাবো না হালাল পয়সা লাগাবো হালাল পয়সা জড়ো করতে গিয়ে জমা করে দেখলো ইঞ্জিনিয়াররা হিসাব করে বলল এই পয়সা দিয়ে ইব্রাহিম আলাইসালাম যত বড় কাবা নির্মাণ করেছিলেন অত বড় কাবা নির্মাণ করা সম্ভব নয় এবারে দুইটা দিক অপশন দুইটা হয়তো কাবা ঠিক রেখে হারাম পয়সা যোগ করতে হবে নতুবা হালাল পয়সায় যে পর্যন্ত হয় সে পর্যন্ত কর্ম কিছু অংশ বাদ দিব মক্কার কুফররা বলল আল্লাহর কসম আল্লাহর ঘরে হারাম পয়সা লাগাবো না প্রয়োজনে কিছু অংশ ছেড়ে দিব অমুসলমান সেই কাফেরা যে অংশ ছেড়ে দিল সেই অংশ এখন পর্যন্ত বাহিরে রয়েছে সাক্ষী হয়ে রয়েছে এইরকম আল্লাহর ঘর মক্কার কুফাররাও নির্মাণ করেছে বরং তোমরা তো হালাল হারাম বাছো না সুৎখর ঘুষখর মত সুদখোর চুয়াচর কে পয়সা দিল বাদ বিচার নাই মক্কার কুফাররা বরং হারাম পয়সা বাদ দিয়েছে ঠিক কিনা এবারে আসুন আমি যখন আলোচনা শুরু করেছি আরো একটু বলি আপনাদেরকে কারণ আপনারা তো মাশাল্লাহ আমার দেশের মানুষ মনে করে যে আল্লাহকে বিশ্বাস করলে মুসলমান হওয়া যায় শয়তানেও বিশ্বাস করে আল্লাহ আছে দলিল নান কোরআন শরীফের সুরান ফাজার আটচল্লিশ নম্বর আয়াত যখন বদরের যুদ্ধে আবু জাহেলরা শুনতে পাইল তারা আবু সুফিয়ানকে সাহায্য করার জন্য গিয়েছিল আবু সুফিয়ানরা আর এক রাস্তা দিয়ে মক্কায় নিরাপদে পৌঁছে গেছে এবারে আবু জাহেল পরামর্শে বসলো আমরা যুদ্ধ করব না ফিরে যাব বেশিরভাগ লোকদের পরামর্শ ছিল ফিরে যাব সেই সময় শয়তান এই পীরসাবদের মতো একজন বড় পীরসাবের সুরত ধরে পাগড়ি পরে লম্বা দাড়িওয়ালা বুড়া মানুষের সুরত ধরে এই মসজিদে এসে হাজির হলো সুরায় আনফালের আটচল্লিশ নম্বর তারা বলছেন শয়তান যখন সেই মজলিসে আসলো আবু জাহেলদেরকে সুন্দর সাজিয়ে গুছিয়ে সজ্জিত মণ্ডিত করে উপস্থাপন করলো এইটা একটা মুখ্যম সুযোগ তোমরা এক হাজার মোহাম্মদের সঙ্গে তিনশো তেরো জন তোমরা সশস্ত্র মোহাম্মদ নিরস্ত্র তোমরা দলে বলে শক্তিতে বেশি ওরা রুটি খাওয়া মানুষ মদিনার থেকে বাহিরে চলে এসেছে এই একটা মোক্ষম সুযোগ একেবারে শেষ করে দিয়ে যাও তোমাদের বাপ দাদার ধর্মকে মন্দ বলে বাপ দাদার ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে একবারে শেষ করে দিয়ে দাও শয়তান ভাষণ দিচ্ছে এরপরে বলল আজকে তোমাদেরকে কোন শক্তি পরাজিত করতে পারবে না আমিও তোমাদের সঙ্গে আছি কে বলছে শয়তান বলছে আমি তোমাদের সঙ্গে আছি আমি বড় হুজুর আমি বড় পীর সাপ তরাইয়া নিয়ে যাব পার করে নিয়ে যাব কয় না বিশ্বরা পার করে নিয়ে যাবে আসতেছে একটু পরে একটু পরে ধরবো ইনশাল্লাহ কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে আরো গান গায় আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেছেন খালি হয়ে নওয়াজ বলেন আবার বলে রসুলের ধন খাজাকে দিয়ে রসুল গেছেন খালি হয়ে রসুলের ধন খাজায় পে লুকিয়েছে আজমিরে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে আজমিরেও লেখা আছে এটাই বাংলাদেশে না ওখানে লেখছে আরো মারাত্মক আসমান হায় তেরা জমিন হায় তেরি মকসুদ মেরা কর দে পুরা এ খাজা আজমিরি এই আসমান তোমার জমিন তোমার ওহে খাজা আজমিরি আমার দিলের মকসুদ পূরণ করে দাও তুমি বাবা আজমিরি আমি এতক্ষণ আলোচনা করেছি মক্কার কুফাররা বিশ্বাস করত আসমান জমিদের মালিককে আর মুসলমান এখন বলে আসমানের মালিক জমিনের মালিক খাজা বাবা ঠিক কিনা এই সব বিশ্বাস করে অমুসলমান জাতি শয়তান বলল যার জারুল্লাকুম আমি তোমাদের সঙ্গে আছি এইবারে শয়তানের সাহস পাইয়া আবু জাহালরা সিদ্ধান্ত নিল যুদ্ধ করব পরের দিন সকালে আল্লাহর নবীর তিনশো তেরো জন আবু জাহেলের এক হাজার যুদ্ধের ময়দানে সামনাসামনি হয়ে গেল আল্লাহ বলছেন ফালাম্মা যখন দুইটা দল যুদ্ধের ময়দানে মুখোমুখি হল শয়তান কি করলো না কাসালাকিবাইহি শয়তান পিছনে পা দিয়ে উল্টা পায়ে পালাতে শুরু করলো কে পালাচ্ছে কেমনে পালাচ্ছে উল্টা পায়ে বোঝা গেল আজকেও যারা পীরের দরবার ত্যাগ করার সময় মাজার ত্যাগ করার সময় পিসপা দিয়ে হাঁটে তারা কার মরিদ শয়তানের মরিদ আল্লাহর নবীর দরবার থেকে সাহাবায়ে কেরাম উল্টা পায়ে হেঁটেছেন পিসপা দিয়ে হেঁটেছেন এর কোন প্রমাণ আছে হাদিসের কোথাও নেই আল্লাহর নবী এইসব পছন্দ করতেন না এই কুসংস্কার ঢুকিয়েছে ইসলামের মধ্যে পীরের দিকে পিঠ দিয়ে আটা যাবে না পীরের দরবারের দিকে পিঠ দিয়ে বসা যাবে না শয়তান কি করল নাকাশাহি উল্টা পায়ে পিসপা দিয়ে হাঁটতে শুরু করলো এবারে আবু জাহাল দেখে ফেললো দল দাও কই তুমিরা বলেছিল আমাদের সঙ্গে থাকবে শয়তান কি বলে শুনুন ইন্নি বাড়ি উম্মিনকুম আমি তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করেছি তোমাদের সঙ্গে আমি নেই কেন তুমি সম্পর্ক ছিন্ন করলা শয়তান বলছে ইন্নি আরামালা তারাও না আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না কি দেখতে পাচ্ছিল আল্লাহ রব্বুর আলমিন বদরের যুদ্ধে তার নবীকে সাহায্য করার জন্য আসমান থেকে ফেরেস্তা নামিয়ে দিয়েছিলেন শয়তান ফেরেস্তাদেরকে চিনে না শয়তান বলল ইন্নি আর মালা তারাও না আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাচ্ছ না ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি কে বলছে শয়তান বলছে আমি আল্লাহকে ভয় করি আল্লাহ তারা বড় কঠিন শাস্তি দাতা কে ওয়াজ করতেছে বোঝা গেল শয়তান অবিশ্বাস করে আল্লাহ আছে ঠিক কিনা শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছিল তখন কতগুলো আবেদন করেছিল কার কাছে শয়তান বিপদে পড়েও বহিষ্কৃত হয়েও সে সাহায্য চায় কার কাছে আর আমার দেশের মানুষ বিপদে পড়লে দৌড়ায় কবরের কাছে ঠিক কিনা কবরে টাকা দেয় আবার মাজার লেখা থাকে কবরের টাকা নিজ হাতে ফেলুন কবরওয়ালা না খাইয়ে মরতেছে কবরওয়ালার টাকা দরকার না মাজারের আশপাশে ল্যাংরা লুলার তাদের টাকা দরকার পেটওয়ালার টাকা দরকার তাদেরকে টাকা না দিয়ে কতগুলো খোর ওই কবরের টাকা নিয়ে তারপরে গাঁজা খায় ঠিক কিনা গাঁজা খায়ার বলে এক সিলুমে যেমন তেমন দুই সিলুমে মজা তিন সিলুমে উজির নাজির চার সিলুমে রাজা কে খাবি রে গাঁজা আছে না এইগুলো করছে মাদারের নামে টাকা পয়সা দিয়ে ও আমার ভাইয়েরা আমি স্পষ্টভাবে উল্লেখ করতে চাই আপনারা যারা মক্কায় গিয়েছেন আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত বিশাল এক কবরস্থান রয়েছে যেই কবরস্থানে প্রতিদিন কম পক্ষে হল বিশ পঁচিশটা লাশ দাফন করা হচ্ছে কবরস্থানটার নাম কি মক্কা জানাতুল মোহাল্লা এই জান্নাতুল মোহাল্লাতে কবর রয়েছে আমাদের প্রিয় নবীর প্রথমা স্ত্রী আল্লাহর নবীর সমস্ত সন্তানদের মা একজন সারা সমস্ত সন্তানদের মা মা ফাতেমার মা ইসলামের ওই মহিলা যে আল্লাহর নবীর মুখের থেকে সর্বপ্রথম ইসলামের দাওয়াত পায় সর্বপ্রথম যে ইসলাম গ্রহণ করে যেই মহিলা নিজের জান মাল সবগুলো ইসলামের জন্য উৎসর্গ করে দেয় আল্লাহর নবী যেই মহিলার জন্য জান্নাতের সুসংবাদ দান করেছেন সেই খাদিজাতুল কুবরা মক্কার জান্নাতুল মোয়াল্লায় শুয়ে আছেন অ মুসলমান তার কবরের উপরে কোনো বিল্ডিং আছে কিনা কোনো বিল্ডিং নাই কোনো চাদর নাই আগরবাতি নাই মোমবাতি নাই টাকা নাই পয়সা নাই আছে হাজির সাহেবরা যারা মক্কায় গেছেন একটু হাত উড়ান কয়জন আছেন দেখি নারায় দেখবীর আপনারা সাক্ষী দেবেন ভুল বললে দাঁড়িয়ে যাবেন যেন আমি মিথ্যা বলেছেন আমি জিজ্ঞেস করতে চাই মক্কার জান্নাতুল মোহাল্লায় কোন কবর উপরে বিল্ডিং আছে অথবা চাদর আছে টাকা পয়সা আছে মোমবাতি আছে কিনা নাই এবারে আসুন মদিনা চলি মদিনা শরীফে আল্লাহর নবীর কবর জিয়ারত করে বের হলে বিশাল এক কবরস্থান নজরে পড়বে এই কবরস্থানে আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত দৈনিক কবর দেওয়া হচ্ছে অমুসলমান জাতি এই কবরস্থানে কম পক্ষে হল দশ হাজার রামদের কবর রয়েছে নবীর অন্যান্য স্ত্রীদের কবর রয়েছে সন্তানদের কবর রয়েছে এই কবরস্থানে শুয়ে আছেন আল্লাহর নবীর পরপর দুই মেয়ের স্বামী দুই মেয়ের স্বামী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি জামেউল কোরআন মুসলিম জাতির তৃতীয় খলিফা ওসমান ও মুসলমান গিয়ে দেখো ওই কবরস্থানে মা ফাতেমার কবর রয়েছে মা আয়েশার কবর রয়েছে ওই কবরস্থানে কোনো চাদর আছে মোমবাতি আছে আগরবাতি আছে বিল্ডিং আছে কিনা চাদর আছে কিনা গাঁদা খোরদের আনাগোড়া আছে কিনা কিছুই নেই এবারে আরেকটু সামনে চলুন মসজিদ নবমীর থেকে সোজা উত্তর দিকে তিন মাইল দূরে অহুদ পাহাড় দাঁড়িয়ে আছে দেখা যায় এই অহুদ প্রান্ত ভিতরে যুদ্ধ হয়েছিল ওহুদের যুদ্ধ আল্লাহর নবী দান দান শহীদ করলেন এই ওহুদের প্রান্তরে মুসলমানদের সত্তর জন সাহাবি শহীদ হয়েছিল তার মধ্যে আল্লাহর নবীর আপন চাচা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি সমস্ত শহীদদের সর্দার হামজার আদি আল্লাহ তালানহুর কবর রয়েছে সেখানে অ মুসলমান গিয়ে দেখো চতুর্দিক থেকে দেওয়াল দেওয়া ছাড়া ওই কবরের উপর কোন বিল্ডিং আছে কিনা কোন গম্বুজ আছে কিনা কোন চাদর আছে কিনা কিনা কোন মোমবাতি আছে কিনা কোন আগরবাতি আছে কিনা আছে কেন নাই কইবেন যে সাহাবিদের কবরে নবীর সন্তানদের কবরে স্ত্রীদের কবরে চাদর দেওয়ার লোক নাই সেই জন্য নাই এই কথা বলবেন নাকি অ মুসলমান জেনে রাখো কবরে যদি বিল্ডিং তৈরি করাও অথবা চাদর দেওয়া কোন ভালো কাজ হতো আল্লাহর নবীর সাহাবিদের কবরে আল্লাহর নবীর স্ত্রীদের কবরে আল্লাহর নবীর সন্তানদের কবরে শুধু সুতার চাদর নয় মানুষ তার কলিজা ছিঁড়ে অথবা চামড়া খুলে তা দিয়ে চাদর তৈরি করে দেওয়ার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে আছে ঠিক কিনা দেখছেন না কি জন্য শোনো ভালো করে বোখারি হাদিস খুলো মুসলিমের হাদিস তিরমির হাদিস সব হাদিস খুলো পরিষ্কার লেখা আছে আল্লাহর নবী মৃত্যুর তিন দিন আগে কয়দিন আগে মৃত্যুর তিন দিন আগে বিছানায় শুয়ে শুয়ে বলছেন লান আল্লাহুল আল্লাহ রাব্বুল আলমিন এহুদি খ্রিস্টানদের প্রতি লানত করুক কেন লানত কেন লানত দিচ্ছেন ওরা ওদের নবী ওদের অলি বুজুর্গ মারা গেলে পরে তাদের কবর গুলোকে শেষদার স্থান বানাত আল্লাহর হাবিব ফরমান কবরি ও আমার সাহাবিরা শুনো আমার মৃত্যুর পরে আমার কবরকে শেষদার স্থান বানাইবা না আমার কবরকে পূজার স্থান বানাইবা না আমার কবরকে এবাদতের স্থান বানাইবা না আল্লাহর নবী লান দিয়েছেন অভিশাপ দিয়েছেন সেই জন্য মুসলিম জাতি এই কাজ সেখানে করে নাই অ মুসলমান এবারে আল্লাহর নবী যে কাজটা লানত দিয়েছেন অভিশাপ দিয়েছেন সেটা মুসলমানদের কাজ না শয়তানের কাজ চাদর দেওয়া মুসলমানদের কাজ না শয়তানের কাজ কবরের টাকা পয়সা দেওয়া মোমবাতি দেওয়া আগরবাতি দেওয়া মান্যত করা যায় না হারাম কবরওয়ালার কাছে প্রার্থনা করা যায় না হারাম চাদর তোমার দেওয়া লাগবে না কবরে তিনটা প্রশ্ন হবে মৃত্যু ব্যক্তিকে রাখার পরই তিনটা প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পারে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসবে আনসাদা আব্দি আমার বান্দা সত্য বলেছে জান্নাতি তারা তোমরা তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও ওয়াল জান্নাতি জান্নাতের পোশাক তার গায়ে জড়িয়ে দাও অস্তাহু লাহু বাবানিলাল জান্নাতে এবং জান্নাতের সঙ্গে তার কবরটাকে সুরঙ্গ করে দাও এরপরে জান্নাতের নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয় দৃষ্টির সীমা পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দেওয়া হয় তোমার চাদরের দরকার আছে আর যদি আর যদি উত্তর ঠিকমতো দিতে না পারে হাদিস শরীফ খুলে দেখলে আল্লাহ তারা বলছেন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসবে আনকাদাবা সে মিথ্যা বলেছে মিনান্নার ওর কবরে জাহান নামের আগুনের বিছানা বিছিয়ে দাও আলবে মিনান্নার ওর গায়ে জাহান নামের আগুনের পোশাক পরিধান করিয়ে দাও অফতাহু বাবা নিলান্নার এবং ওর কবরটাকে জাহান নামের সঙ্গে সুরঙ্গ করে দাও ও মুসলমান জাতি যদি ঠিক মতো উত্তর দিতে না পারে তাহলে তোমার চাদরে কোনো লাভ হবে এরপরে কবরে সেজদা করে কয় যে দুই রকম একটা তাজিমি শেষদা এটা পীরকে করা যায় কবরে করা যায় মাজারে করা যায় আর একটা এবাদতের শেষদা এটা আল্লাহর জন্য করতে হবে অমুসলমান জাতি হাদিস খুলে দেখো আল্লাহর নবীকে সাহবাইকরাম প্রশ্ন করেছেন ইয়ার আল্লাহ রোম পরস্যের সম্রাটেরা দুনিয়ার বাদশাহ দুনিয়ার বাদশাহ দুনিয়ার নেতা ওরা ওদেরকে শ্রদ্ধা করে আপনি উভয় জগতের শাহানশাহ উভয় জগতের বাদশাহ আপনি তো শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত বেশি আমরা কি আপনাকে শ্রদ্ধা করব না আল্লাহর নবী বললেন ও আমার সাহাবিরা শুনো কামত পর্যন্ত উম্মতেরা শুনো কেরানীগঞ্জের মুসলমানরাও শুনো আল্লাহর নবী বলছেন যদি আল্লাহ ছাড়া যদি আল্লাহ ছাড়া অন্য কোন গায়রুল্লাহর জন্য শ্রদ্ধা করা জায়েজ হতো আমি তাহলে মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তার স্বামীদেরকে শ্রদ্ধা করে যেহেতু আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সেজদা করা যায় নেই সেজন্য আমার জন্য নয় বা মেয়ের ও স্বামীকেও সেজদা করতে পারবে না আল্লাহর নবী কোনো ভাগ করেছেন যে তা যিনি সেজদা করা যাবে তা বলেছেন অমুসলমান মাজারে গিয়ে সেজদা করে পীরের পায়ে সেজদা করে আল্লাহ রাব্বুল আলমিন কত সতর্কতা অনুযায়ী মাত্রা দিয়েছেন একটু চিন্তা করলেই বুঝবে আমরা যত রকম নামাজ পড়ি সব নামাজের উপসেজদা আছে কিনা ফজরের নামাজ পড়ো রুকু সেজদা করো জোহরের নামাজ পড়ো রুকু দাগ করো ঈদের নামাজ পড়ো রুকু দাগ করো জুমার নামাজ পড়ো রুকু সেজদা করো যত রকম নামাজ সব নামাজে রুকু দা করা ফরজ না করলে তোর নামাজ হবে না কিন্তু খবরদার খবরদার নামাজটা যদি জানাজার নামাজ হয় তুই রুকু করতে পারবি না সেজদাও করতে পারবি না ঠিক কিনা নাকি এই কালীগঞ্জে জানাজার নামাজ রুকু শ্রদ্ধা করে নাকি ইমাম সাহেবরা কি বলেন করে নাকি করে না কেউ করে না কেন করে না অ মুসলমান জানাজার নামাজ যত বড় পীর সাহেবের হোক না কেন যত বড় বুজুর্গের হোক না কেন রুকু দা করতে পারবি না জানাজার নামাজ বাবা আদমের হোক না কেন রুকু দা করতে পারবি না জানাজার নামাজ ইব্রাহিম আলাই ইসলামের হোক না কেন রুকু দা করতে পারবি না জানাজার নামাজ আকায়নামদার তাজদার মদিনা সরওয়ারে কায়নাত রহমতুল্লাহ আলমী শফিউল মুজনবিন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ কেন তো রুকো করতে পারবি না শেষদাও করতে পারবি না জানাজার নামাজ জানাজার নামাজ বড় পীর আব্দুল কাদের জিলানির হোক না কেন রুকো করতে পারবি না শেষদাও করতে পারবি না জানাজার নামাজ খাজা আজমির রহমাতুল্লাহ হোক না কেন রুকু করতে পারবি না দাও করতে পারবি না জানাজার নামাজ শাহজালাল রহমাতুল্লাহ হোক না কেন রুকু করতে পারবি না সেজদা করতে পারবি না জানাজার নামাজ খান জাহানের হোক না কেন রুকু সেজদা করতে পারবি না করা যাবে কেন করা যাবে না সব নামাজে রুকু দা করা ফরজ জানাজার নামাজে রুকু নাই দাও নাই কেন মুসলমান চিন্তা করেছ কারণ হচ্ছে এই অন্য নামাজে তোমার সামনে কোনো গায়ের উল্লা নাই আল্লাহ ছাড়া কেউ নাই এজন্য রুকু চেষ্টা করছি আল্লাহকে জানাজার নামাজে একটা লাশ আছে কি আছে এখন যদি তুমি আল্লাহর জন্য রুকু করো আল্লাহর জন্য সেজদা করো তারপরেও ওই ভণ্ড পীরের মুড়িদেরা মাজার পূজারীরা পীর পূজারীরা বলবে এই তো বুজুর্গকে সম্মান করা হলো তাজিম করা হলো সেজদা করা হলো বিভ্রান্ত করবে ধোকা দিবে অমুসলমান জাতি আল্লাহ রাব্বুল আলমী সেজন্য জানাজার নামাজের থেকে নিজের রুকু সেজদা পর্যন্ত নিজের রুকু সেজদা পর্যন্ত বাতিল করে দিয়েছেন মুলতবি করে দিয়েছেন যাতে করে কোন ব্যক্তি মানুষকে ধোকা দিতে না পারে ঠিক কিনা বাজারে চেষ্টা করা যায় না হারাম কবরে চেষ্টা করা যায় না হারাম পাকা পাকা বিল্ডিং তৈরি করা মুসলমানদের জন্য জায়েজ না হারাম আমার ভাইয়েরা বলতেছিলাম আজকের মুসলমানদের এই অধপতন কেন মুসলমান আল্লাহকে বাদ দিয়ে পূজা করে কবরের কার পূজা করে আল্লাহর নবী মক্কায় যেদিন ঘোষণা করলেন ইয়াস যে কথা বলছিলাম এখান থেকে আলোচনা করছিলাম যে মক্কার লোকেরা আল্লাহ বিশ্বাস করত পার্থক্য কি ছিল পার্থক্য ছিল এই তারা আল্লাহকেও বিশ্বাস করত আবার দেবদেবীর পূজা করত আল্লাহকেও বিশ্বাস করত আল্লাহর কাছেও প্রার্থনা করত আবার মূর্তির কাছেও মাধ্যম মনে করত আল্লাহ রব্বুল আলমিন এই সেরেকের বিরুদ্ধে মুসলমানদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবী পাঠালেন আল্লাহর নবীর প্রথম ঘোষণা হে মুসলমান জাতি গোটা বিশ্ববাসী শুনে রেখো তোমরা বলো লাইলাহা এই কথা বলার সঙ্গে সঙ্গে মক্কার কুফাররা নবীর পক্ষে ছিল না বিপক্ষে চলে গিয়েছিল কেন বিপক্ষে চলে গেল এটাই বুঝতে হবে আল্লাহর নবী সাল্লাম এই ঘোষণা যখন দিলেন তখন মক্কার নেতারা বিরুদ্ধে লেগে গেল অথচ তারাও তো আল্লাহ বিশ্বাস করত বিরুদ্ধে লাগার কারণ ছিল কি এটা মনে রাখতে হবে আল্লাহর নবী যখন বললেন লাইলাহ তখন মক্কার কুফররা বুঝতে পেরেছে লাইলাহার মানি হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো বিধান চলবে না আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম চলবে না আল্লাহ ছাড়া কোন খাদা বাবা গাদা বাবা পীর বাবা মাদার বাবা কোন বাবার এবাদত চলবে না এবাদত চলবে কার লা ইলাহা মানে বর্জন ইল্লাল্লাহ মানে গ্রহণ আপনি একটা পুরাতন বিল্ডিং রং করতে গেলে আগে কি করবেন আগে যত পুরাতন রং ধসে মেজে পরিষ্কার করে তারপরে নতুন রং করবেন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে ইসলাম বলে লা ইলাহা আল্লাহ ছাড়া যত ইলাহা আছে যত মাহবুদ আছে যার আনুগত্য করে সব বাতিল করো ইল্লাল্লাহ একমাত্র কাকে গ্রহণ করো শুধুমাত্র কি মস্তিদে এক আল্লাহর ইবাদত করবে মসজিদে মাদ্রাসায় ব্যবসায় প্রতিষ্ঠানে আদালতে ব্যাংকে সব জায়গায় ইবাদত চলবে কার নাকি ভাগ করব মসজিদে আল্লাহর ইবাদত করব বাহিরে আল্লাহর ইবাদত চলবে না অমুসলমান জাতি তোমার বাড়ি একজন মেহমান গেল অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে তুমি কি কইবা যে বেটা হয়তো পুরো ঢুকবি না বেরিয়ে যা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওদখুলু ফিস কাফাতান ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো অর্ধেক ইসলাম অর্ধেক গায়ের ইসলাম চলবে না মসজিদে নামাজ পড়ো যে আল্লাহর কালাম দিয়ে আদালত চলবে সে আল্লাহর কালাম দিয়ে ব্যাংক চলবে সে আল্লাহর কালাম দিয়ে আর সব জায়গায় চলবে সে আল্লাহর কালাম সেটা আছে মসজিদে চলে আল্লাহর কালাম ব্যাংকে চলে আল্লাহর কালামের বিরুদ্ধে সুদের কালাম ঠিক কিনা আল্লাহর কালাম যে আদালত চলে না চোরের হাত কালা বিধান নাই পর্দার হুকুম নাই যার কারণে আজকে ইফতিজিং হচ্ছে অমুসলমান জাতি ইফতিজিং বন্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলমিন বলে দিয়েছেন ইয়া আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন হে দুনিয়ার মানুষেরা হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে এবং দুনিয়ার সমস্ত মমিনদেরকে বলুন তারা যেন তাদের স্ত্রীদেরকে সন্তানদেরকে মেয়েদেরকে পর্দা করতে বলে এই পর্দা করে লাভ কি আল্লাহ স্পষ্ট বলেছেন ফালাই উজাইনা তাহলে তাদেরকে উত্তপ্ত করবে না কষ্ট দিবে না ইফটিজিং করবে না অমুসলমান জাতি সে আল্লাহর হুকুম পর্দার হুকুম বাতিল দিয়ে যারা ইফটিজিং বন্ধ করতে চায় কারণ পর্যন্ত বন্ধ করতে পারবে না ঠিক কিনা ইফটিজিং বন্ধ করতে হলে আল্লাহর বিধান কায়েম করো জেনাবে বিচারকে আল্লাহ হারাম করেছেন এরপরে বিচার করে দিয়েছেন যদি কোনো ব্যক্তি জেনাবে বিচারে লিপ্ত হয় অবিবাহিত হয় ওদেরকে জনসমক্ষে আনো এরপরে একশো দোররা মারো আর যদি বিবাহিত হয় ওই বাদরগুলোকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ও রক্ত মাংস হাড্ডি করে বাতাস উড়িয়ে দাও আইনটা কার এই আইন যদি বাংলাদেশে থাকত এই ঘটনা যারা দেখবে আর শুনবে ইফটিজিং করার সাহস করত আল্লাহর আইনকে বাতিল করে ইফটিজিং বন্ধ করার চেষ্টা করছে বন্ধ করা যাবে আজকে পত্রিকাগুলো দেখা যায় কি হিংস্র মানুষ আজকে শিশুদেরকে ধরে নিয়ে গিয়ে ওদের হাত পা কেটে তারপরে ভিক্ষাবৃত্তির জন্য লাগানো হচ্ছে চিনতে না পারা যায় সেজন্য শিশুদের চেহারাগুলোকে এসিড দিয়ে পুরানো হচ্ছে আজকের পত্রিকায় আপনারা দেখেছেন অমুসলমান জাতি এই জুলুম থেকে বাস করতে হলে আল্লাহর বিধান কায়েম করতে হবে আল্লাহর বিধান কায়েম করে এগুলো করতে পারবে আল্লাহর বিধানে আছে কেসস যে তাকে হত্যা করবে তার হাত কাটলে হাত কাটা হবে কান কাটলে কান কাটা হবে নাক কাটলে নাক কাটা হবে চোখ কাটলে চোখ কাটা হবে অমুসলমান জাতি এই বিধান যদি আজকে থাকত তাহলে কি এই দেশে এরকম ভাবে শিশুদেরকে হাত পা কেটে ভিক্ষাবৃত্তির জন্য লাগাতে পারত এই জন্য আমি শুরুতে বলেছি হুকুম মানব কার আল্লাহ তারা বলছেন কুলিন্না সলাতি অনুসুকি অমুসলমান বলো আমার সলাত আমার করব জীবনী অমাহিয়ামাতি আমার জীবন আমার মরণ সব কিছু এক আল্লাহর জন্য কার জন্য আমার সব কিছু কার জন্য এই মুসলমান যদি আজকে দুনিয়াতে এক আল্লাহর বিধান মেনে চলত যে আল্লাহ রব্বুল আলমিন মুসা আলাহিসামকে ফেরাও নবীতে সাহায্য করেছেন সে আল্লাহ জীবিত আছেন কিনা যে আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে ঠান্ডা করে দিয়েছেন সে আল্লাহ জীবিত আছেন কিনা যে আল্লাহ তালা ইউসুফের জন্য দরজা খুলে দিয়েছেন সে আল্লাহ তা আছেন কিনা তবে শর্ত একটাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়াং তুমুল আলাউনা ও মুসলমান কোনো ভয় করো না কোনো চিন্তা করো না আমেরিকার কত সৈন্য আছে কত অস্ত্র আছে ভারতের কত সৈন্য আছে ওলা তাহিনু কোনো চিন্তা করবি না কোনো ভয় করবি না তোরাই থাকবি বিজয়ী তোরাই থাকবি উচ্চ আসনে কারণ তোদের একজন মাওলা আছে কে আছে আল্লাহ বলছেন জালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা ও মুমিনদের মাওলা আছে কে কাফেরদের কোনো মাওলা নেই কাফেরদের কোনো কি নাই আল্লাহ তারা বলছেন তবে একটা শর্ত ইনকুম তুম মমিন যদি কি হতে পারো মমিন হতে পারো এক রাস্তায় চলতে পারো সেজন্য শুরু করেছিলাম আল্লাহ তারা বলেছেন ওয়ান মুস্তাকিমান আমার রাস্তা সোজা রাস্তা কোরআনের রাস্তা সেই রাস্তা কিসের রাস্তা কোরআনের রাস্তা আল্লাহর সেই রাস্তা আমাদের ধরতে হবে আল্লাহ বলছেন তাত্তাবে সুবুলা শয়তানের রাস্তা অনুসরণ করো না এক রাস্তা মানব সরলরেখা কয়টা রেখা কতগুলো আল্লাহ তালা বলছেন আল্লাহ কসদুসাবির অমিনহা জায়ের আল্লাহর রাস্তা সোজা আর বাকি যত রাস্তা সহকার রাস্তা এক রাস্তা ধরে এক আল্লাহর আনুগত্য করে এক আল্লাহর সাহায্য কামনা করে আমাদেরকে আবার কোরআনের দিকে ফিরে আসতে হবে তাহলে যে আল্লাহ তারা আগের যুগে সাহায্য করেছেন সে আল্লাহ জীবিত আছেন কিনা কালিম হো আগার মার কাজমা কুই আজ বি আতি হে কোহে তুর সে বঙ্গেলা তাকাফ আখর দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ সুবাহান ও তালা আমাকে আপনাকে সবকে আমল করার তৌফিক দান করেন